মধ্য দিনের আলোর দোহাই নিশার দোহায় রে প্রভু তোরে ছেড়ে জাননি কখনো ঘৃণা না করেন তোরে মধ্য দিনের আলোর দোহায় নিশার দোহায় রে প্রভু তোরে ছেড়ে জাননি কখনো ঘৃণা না করেন তোরে অতীতের চেয়ে নিশ্চয় ভালো হবে রে ভবিষ্যৎ একদিন তুই খুশি হবি তুই লবি তার কৃপা সুমহ অসহায় জবে আসিলি জগতে তিনি দিয়াছেন ঠা তৃষ্ণাও ক্ষুধা দুঃখ যা ছিল ঘুচাই দিয়াছেন তাই মধ্য দিনের আলোর দোহায় নিশার দোহায় রে প্রভু তোরে ছেড়ে জাননি কখনো ঘৃণা না করেন তোরে পথ ভুলেছিলি তিনি সুপথ দেখিয়ে দিয়েছেন তোরে সে কৃপার কথা স্মরণ রাখিস অসহায় জলে ওরে দলিস না কবু ভিখারিয়া তুই বিমুখ যেন না তার করুণার বারুতা ঘোষণা করবে দুনিয়া মন হয় মধ্য দিনে আলোর দোহাই নিশার দোহায় রে প্রভু তরে ছেড়ে জাননি কখনো ঘৃণা না করেন তোরে প্রভু তরে ছেড়ে জাননি কখনো ঘৃণা না করেন তোরে